উমরার দিনের ঐতিহাসিক ঘটনাবলী সম্পর্কে অনেকেরই জানার ইচ্ছা থাকে আমরা আশুরার দিনে কি কি ঘটেছিল এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি খুব সংক্ষেপে দুটি কথা বলবো প্রথম হল রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার আগে আশুরার দিনে কি কি ঘটেছে দ্বিতীয় হলো নবী করিম সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে আসরার দিনে কি কি ঘটেছে প্রথম কথা সকল মহাদ্দিস গবেষক মুহাক্কিকদের মতে আশুরার দিনের একটা ঘটনা সুপ্রমাণিত সহি সেটি হল বুখারি শরীফের বর্ণনায় এসেছে আশুরার দিনে আল্লাহ তালা ফিহি আঞ্জাল্লাহু মুসা ওয়া কৌমাহু ওয়া গর্রা কফির আউনা ওয়া কৌমাহু আশুরার দিনে আল্লাহ তালা মুসা আলহ সালাম এবং তার জাতিকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে সাগর পাড়ি দিয়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছিলেন তারা সাগর পাড়ি দিয়েছেন ওই দিনেই ফেরাউনকে আল্লাহ তালা ওই পানিতে ডুবিয়ে হত্যা করেছিলেন এটা হলো আশুরার দিনে নবীর পূর্ববর্তী ঘটে যাওয়া ঐতিহাসিক তত্ত্বের সহি বিশুদ্ধ নির্ভরযোগ্য বর্ণনা এছাড়াও হয়তো আসরের দিনে অনেক কিছুই ঘটেছে কিন্তু নির্ভরযোগ্য বলা যায় এমন শক্তিশালী এবং সহি আর কোনো বর্ণনা পাওয়া যায় না এছাড়া আরও অনেক ঘটনার কথা যে বলা হয় আমি আশ্চর্য হয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইসলামী বিশ্বকোষেও তেইশটির মতো ঘটনার বিবরণ দিয়েছে এর অধিকাংশই মহাদ্দিসিনে কেরাম মৌজু বর্ণনা বা জাল বর্ণনা চিহ্নিত করার জন্য যে সকল কিতাব লিখেছেন তার মধ্যে বিবরণ আছে যেখানে আদম আলাইসাল্লামের সৃষ্টি থেকে শুরু করে আদম আলাইসালামের তৌবা কবল থেকে শুরু করে কেয়ামত হবে এদিনে এই বর্ণনাও আছে এর অধিকাংশই হল ভিত্তিহীন দু একটি বর্ণনা এমন হতে পারে যে এগুলো কিছুটা দুর্বলতা থাকলেও এগুলো আলোচনা করা যায় কিনা তা নিয়ে মতানক্য হতে পারে কিন্তু সুনিশ্চিতভাবে প্রমাণিত হলো এটাই মুসা আলহিসাল্লাম এবং তার জাতির মুক্তি এবং ফেরাউনের ধ্বংস এজন্য নবী করিম সাল্লাহ সাল্লামের দুনিয়াতে আসার আগে আশুরার দিনের ঐতিহাসিক ঘটনা হিসাবে আমরা যেটা আলোচনা করতে পারি সেটা হলো মুসা আলাহ ইসলামের এই ঘটনা নবী সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরেও আশুরার দিনে আরো অনেক ঘটনাই ঘটেছে কত ঘটনাই ঘটে থাকবে কিন্তু এর মধ্যে বিখ্যাত ঐতিহাসিক ঘটনা হল রসুল্লাহ ইসলামের প্রিয়তম দৌহিত্র সঈদুনা হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু আশুরার দিনেই একষট্টি তম হিজড়ি আশুরার দিনে কারবালার ময়দানে মজলুম হয়ে হকের পক্ষে মজলুম অবস্থায় কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন এই দুটি ঘটনা একটি হল নবীজি দুনিয়া থেকে আসার আগের আরেকটি হল নবীজি দুনিয়া থেকে আসার পরের একটি হল আনন্দের শকরের আরেকটি হলো দুঃখের কোনো দিনে কোনো ঐতিহাসিক আনন্দের খুশির কোনো ঘটনা ঘটে গেলে এটা ইসলামের ঈদ হয়ে যায় না আবার কোনো দিনে কোনো দুঃখের বিষাদময় কোনো ঘটনা ঘটে গেলে এটা ইসলামের সুখের দিন এমন হয়ে যায় না যদি না ইসলামের মূল কোরআন ও সুন্না রসুল্লাহ সাল্লা পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বা সুখের দিন নির্ধারণ করা হয় বরং যখন কেউ এটাকে ইসলাম ধর্মে নির্ধারিত আশুরাকে কেউ ইসলাম ধর্মে নির্ধারিত সুকার সুখের দিবস এ ধরনের নির্ধারণ করতে করে ফেলতে চায় তাহলে এটা ভুল ধারণা এটা সংশোধন চাই নবী করিম সাল্লামের যুগেও একবার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হল নবী করিম সাল্লাম সাহাবেদেরকে নিয়ে নামাজ পড়লেন অনেকের ধারণা ছিল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে কারো জন্মে অথবা কারো মৃত্যুর কারণে এরকম ঘটনা ঘটে নবী করিম সাল নামাজ শেষে বুখারি শরীফে বর্ণনা আছে হাদিসের বিভিন্ন কিতাবেও আছে ইন্নাসাম সওয়াল কামার লায়ন কাসিফানি লিমৌতি হাত কারো মৃত্যুতে কিন্তু এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না এটা হলো আয়াতা নেমিন আয়াতিল্লাহ আল্লাহর নিদর্শন সমূহের একটা নিদর্শন এজন্য এই বিষয়টি খুব পরিষ্কার করে নেওয়া দিন ইসলামে কোনো বিষয়ে নির্ধারিত হওয়া কোনো বিষয়ে দিন ইসলামের অংশ হওয়া গুরুত্বপূর্ণ হওয়ার জন্য ইসলাম ধর্মের নির্দেশনা লাগে প্রশ্ন থাকে তাহলে আমাদের ইসলাম ধর্মে আসুরার দিনে কি করণীয় এবং কেন কেন ইসলাম ধর্মে কি করণীয় রাখা হয়েছে এবং কেন রাখা হয়েছে এটা আমরা পরবর্তী আলোচনায় পরিষ্কার করব ইনশাল্লাহ